প্রথম যে উপায় একজন যুবক অথবা একটি যুবতীকে অন্যায় পথ থেকে পরিত্রাণের প্রথম যে উপায় সেটি হল আল্লাহকে ভয় করা এই আল্লাহকে ভয় এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি শুধুমাত্র যুবক আর যুবতীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা ছোট বড় নারী পুরুষ সকলের জন্যই আল্লাহর ভয় প্রয়োজন আর এটা শুধু নির্দিষ্ট কয়েকটা জায়গাতে না আল্লাহর ভয় নির্দিষ্ট কোনো পয়েন্টে নয় আল্লাহর ভয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ভয় রাখতে হবে মানব জীবনে মানব জীবনে যতগুলো আমল আছে এই আমলগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হলো অন্তরের আমল আরেকটা হলো বাহ্যিক আমল অন্তরের আমলের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য যে আমল সেটি হলো আল্লাহর ভয় এটিও কিন্তু একটা আমল এই আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষের গুণা মাফ হয় আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারে তাই অন্তরে যত আমল আছে এর মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহর ভয় আর এই আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষ অর্জন করতে পারে আল্লাহর সন্তুষ্টি সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইজুমা কুন্ত তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এটা রসুল্লাহ সাল্লাম তার উম্মদদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা পৃথিবীতে যত অন্যায় কাজ করি এই অন্যায় কাজের মূলে কি আছে আপনি যদি খুঁজতে যান এই অন্যায় কাজের মূল হচ্ছে আল্লাহর ভয় না থাকা আজকে আমাদের অন্তরটা প্রয়োজনে ভরে আছে ভাইরাস যুক্ত হয়ে আছে আমাদের অন্তর দূষিত হয়ে আছে কারণ কি এই অন্তরের মধ্যে অন্তরের মধ্যে আমরা আল্লাহর ভয়কে স্থান দিতে পারি নাই আল্লাহ রব্বুর আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো কোনো মানুষকে ভয় করো না এ ব্যাপারে আল্লাহ রব আলমিন সুরাম মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন ফালা তাকসাবুন্নাস ওয়াকশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা হে মানুষ ফালা তাকসাবুন্নাসা তোমরা মানুষকে ভয় করো না ওয়াকশাউনি আমাকে ভয় করো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা সাবধান আমার আয়াতকে দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রি করে দিও না মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ভয় দেখাতে গিয়ে অন্যত্র এরশাদ করে বলছেন সুরা আলী ইমরানের একশো পঁচাত্তর আয়াত মহান আল্লাহ পাক বলেন ইন্নামা যালিকুমুশ শাইতান সে তো শয়তান আর সে তোমাদেরকে তার বন্ধুর বয় দেখায় ফালা তা সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না ওয়াকুনি আমাকে ভয় করো ইনকুন্তুম মুমিনিন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা ইমানদার হয়ে থাকো সুতরাং ইমানদার যদি কেউ দাবি করতে চায় একজন মুসলিম নিজেকে দাবি করতে চায় মুমিন দাবি করতে চায় মোত্তাকি দাবি করতে চায় সর্বপ্রথম তাকে আল্লাহর ভয় করতে হবে